এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা গত জুমাতে একটা ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম মমিনদের প্রতি আল্লাহ সুবহান তালার পঁচিশটি ওয়াদা এর মধ্যে প্রথম ওয়াদা ছিল জান্নাত জান্নাত সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম মূলত জান্নাতের আলোচনা করার সাথে সাথে জাহান নামের আলোচনা করাটাও জরুরি কোরআনুল করিমে আল্লাহ রব্বুল আলমিন যেখানে জাহান নামের আলোচনা করেছেন সেখানে জান্নাতের আলোচনা করেছেন আবার যেখানে জান্নাতের আলোচনা প্রায় সেখানে সব জায়গাতেই জাহান নামের আলোচনাও করেছে এই জন্য এটা একটা আকিদার অংশ বটে মুসলিম জাতি আখেরাতকে বিশ্বাস করে পরকালে বিশ্বাস করে কাফেরদের আকিদা ছিল ওয়ামাল হায়াত দুনিয়া ইনহিয়া ইল্লা হায়াত দুনিয়া নামু তুয়া নাহিয়া জীবন তো একটাই দুনিয়ার জীবন মরে যাব আর জীবিত হব এখনো হিন্দু সমাজ বিশ্বাস করে যদি মানুষ জীবনে ভালো কাজ করে আবার ভালো হয়ে দুনিয়াতে আসে খারাপ কাজ করলে খারাপ হয়ে আবার দুনিয়াতে আসে আখেরাত বা পরকালে শাস্তি অথবা পুরস্কারের বিধানগুলো তারা অস্বীকার করে অথচ আল্লাহ সুবাহান কোরআনুল এবং রসুল আকরম সাল আলহি ওসাল্লাম হাদিস শরীফে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে সুস্পষ্ট আলোচনা করেছেন সুরায় তাহরিমের ছয় নম্বর আল্লাহ সুবাহান বলছেন আমানু হে ঈমানদারগণ আনফুসাকুম আহলিকুম নারা তোমরা নিজেদেরকে এবং তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও কুরু মানে রক্ষা করো বাঁচাও আনফুসাকুম নিজেদেরকে ও আহলিকুম এবং তোমাদের আহাল বর্গকে না রং এমন আগুন থেকে অকৌদুহান্নাসু যার ইন্ধন হবে মানুষ এবং পাথর আলাইহা মালাইকাতুন গিলাদুন সিদাদুন যেই আগুনে নিয়োজিত আছে এমন নির্মম হৃদয়ের কঠোর ফেরেস্তাগণ লাসুন আল্লাহ মা আমারহম যারা আল্লাহ সুবহান তাদেরকে যে নির্দেশ করেছেন তা কখনো লঙ্ঘন করে না মারুন এবং তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে যে আদেশ রয়েছে তা তারা ঠিক মতো পালন করে এমন কঠোর স্বভাবের এবং নির্মম হৃদয়ের ফেরেস্তা নিয়োগ করা হয়েছে তোমরা এদেরকে এই আগুন থেকে বাঁচো এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ সুবাহান যখন বলেছেন গেলাদুল সিদাদুল তারা নির্মম হৃদয়ের কঠোর স্বভাবের এটা যে কত কঠোর হবে আল্লাহ ভালো জানেন হয়তো কেউ মনে করতে পারেন যে জাহান নামের শাস্তির যে আলোচনা হবে এটা অনেক কঠিন আলোচনা মনে মনে অনেকেই ভাববে যে এত শাস্তি আল্লাহ তারা কেন দিবেন এটার ব্যাপারে একটা মূলনীতি আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এই মুসলিম শরীফের একটা হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি কোন মানুষকে হেদায়তের পথে ডাকে এর মাধ্যমে যদি কোনো মানুষ হেদায়তের পথে আসে তাহলে যে ব্যক্তি হেদায়তের পথে আসলো সে যত ন্যাক আমল করবে যে দাওয়াত দিল সে ওই সম পরিমাণ সব অর্জন করবে এতে ওই ব্যক্তির সব কোনো কমবে না অপরদিকে যে ব্যক্তি কোনো মানুষকে খারাপ কাজের দিকে আহ্বান করল আর সে ওতে উদ্বুদ্ধ হয়ে খারাপ কাজ করল এই খারাপের গুণাব নিজে পাবে এবং যে উদ্বুদ্ধ করল তার আমল নামায় ওই পরিমাণ গুণা লেখা হবে এতে ওই ব্যক্তির কোনো গুণা কমবে না এরকম ভাবে বোখাই মুসলিমের একটা হাদিসে বর্ণিত হয়েছে কামত পর্যন্ত যত অন্যায় খুন এবং হত্যা হবে অন্যায়কারী খুনকারী যত গুণা অর্জন করবে এই খুনের প্রথা যে প্রথম চালু করেছিল আদম আলাই ইসলামের সেই পুত্র কাবিল তার আমল নামায় কামত পর্যন্ত যত খুন হবে সবগুলোর পরিমাণ গুণা লেখা হবে এতে বোঝা যায় একটা গুণা যে ব্যক্তি চালু করে একটা গুনার জন্য যে ব্যক্তি কারণ হয় এই গুণা নিজে যেমন গুণাগার হয় এরকম তার অধীনে বা তার আহ্বানে যারা সারা দিয়ে গুণা করেছে বা তার কারণে যারা গুণা করেছে তাদের গুণার অংশীদারও সে হবে এই হিসাবে একজন লোক যদি পরিবারের কর্তা হয়ে সে অন্যায় করে আল্লাহর হুকুমের অমান্য করে এবং তার দেখাদেখি তার পরিবার সে শিক্ষা লাভ করে তার থেকে তাদের পরিবার এইভাবে যতদূর পর্যন্ত চলবে কেমন পর্যন্ত সবগুলোর গুনাহে জারিয়া তার আমল নামে লেখা হবে সদকায় জারিয়া যেরকম গুনাহে জারিয়াও সেরকম জারি থাকবে চালু থাকবে তাহলে ব্যক্তি পর্যায়ে কেউ যদি এরকম গুণা করে তার শাস্তি চালু থাকবে যারা দলীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে এরকম গুণ গুণা চালু করবে যেমন মনে করুন লেলিন কমিউনিজম তৈরি করল এটাকে প্রতিষ্ঠা করার জন্য সে হাজার হাজার মানুষকে হত্যা করল যে সমস্ত মুসলিমেরা এটার বিরোধিতা করল তাদেরকে হত্যা করল মুসলিমদেরকে চরমভাবে নির্যাতন করা হল আজান বন্ধ করে দেওয়া হল কোরআন নিয়ন্ত্রণ করা হল এরকম ভাবে যে রাশিয়ার বুকে বোখারি লেখা হয়েছিল বোখারা সমারকান্ত এই যত হাদিসের কিতাব বলেন বেশিরভাগ এ রাশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে লেখা হয়েছিল সেই সব ইসলামের নিদর্শনগুলোকে ধ্বংস করল এরকম ভাবে আপনি যদি দেখেন ভারতবর্ষ যখন ইংরেজরা দখল করেছিল পরে হিন্দুরা দখল করল সেখানেও চরমভাবে নির্যাতন করা হয়েছে আপনারা জানেন মাত্র কয়েক বছর আগে যেখানে ইন্ডিয়াতে হাজার হাজার মুসলিমদেরকে মসজিদে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল আপনারা জানেন আঠারোশো সালে যখন মহারাজা গোলভ সিং কাশ্মীর খরিদ করে এবং জোরপূর্বক সেখানে তার শাসন প্রতিষ্ঠা করতে শুরু করল তখন দুজন মুসলমান নেতা একজন হচ্ছেন মল্লিক খান আর একজন সবজা আলী খান তারা এর প্রতিবাদ করল এর কারণে গৌরব সিং এই উভয় নেতাকে উল্টা করে ঝুলিয়ে জীবন্ত অবস্থায় তাদের চামড়া ছোলার নির্দেশ দিয়েছিল এ দৃশ্য এত ভয়ানক ছিল যে গৌরব সিং এর নিজের ছেলে রামবীর সিং সহ্য করতে না পেরে দরবার থেকে উঠে গেল তখন গৌরব সিং তাকে ডাকিয়ে বলল যদি তোমার মধ্যে এই দৃশ্য দেখার মতো সাহস না থাকে তাহলে তোমাকে যুবরাজের পথ থেকে হটিয়ে দেওয়া হবে ইসলাম এবং মুসলমানদের দুশ্মনীর এ ধরনের যারা শিক্ষা শাস্তি দিল যারা মুসলিমদেরকে কঠিন শাস্তি দিল আজকে যারা বর্তমান যুগে আফগানিস্তানে কাশ্মীরে ইরাকে ইসলাম গ্রহণ করার জন্য এরকম চরম শাস্তি দিচ্ছে আল্লাহ সুবাহ তাদের জন্যই কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন আর কঠিন শাস্তির জন্য আল্লাহ রাব্বুল আলমিন যে ব্যবস্থা রেখেছেন তার নামই হচ্ছে জাহান্নাম ভাইয়েরা আমার আল্লাহ সুবাহ কোরআনুল করিমে এ বিষয়ে এত আয়াত নাজিল করেছেন যে এই বিষয়ে আলোচনা করার জন্য অন্য কিছুর প্রয়োজন হয় না কেয়ামতের মাঠের থেকে পাপীরা বুঝতে পারবে তবে শাস্তি কি ধরনের হবে কোরআনুল করিমের সুরা হাক্কা এর পঁচিশ থেকে ছত্রিশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবাহান হুয়া তারা বলছেন ও আম্মান উতিয়া কিতাবাহু বিশিমা আলিহি কামতের মাঠে যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে কিতাবিয়া হায় আফসুস আজকে যদি আমার কিতাবটা দেওয়া না হতো ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া এবং আমার হিসাব নিকাশ কি তা আমি যদি না জানতাম হায় মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সলা হতো যদি আবার মৃত্যু হয়ে যেতাম মা আগনা আন্নি মা আলিয়া আমার সম্পদ আমার কোন কাজে আসত না হালাকা আন্নি সুলতানিয়া আমার ক্ষমতা আমার থেকে চলে গেল এভাবে যখন সে আফসোস করতে থাকবে এর মধ্যে আল্লাহ সুবাহ পক্ষ থেকে নির্দেশ জারি হয়ে যাবে খুজুহ ফাদুল্লুহ সুম্মাল জাহিমা সল্লুহ আল্লাহ সুবাহ হুকুম দেবেন তাকে ধরো খুজুহ অথবা তাকে বেরি পড়িয়া দাও এরপরে তাকে সুম্মাল জাহিমা সল্লুহ এরপরে তাকে জাহান নামে নিক্ষেপ করো এরপরে তাকে বাঁধো এমন শিকল দিয়ে যার দর্জলে সত্তর গজ পর্যন্ত আল্লাহ সুবাহ বলছেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল সে তো মহান আল্লাহ ইমান পোষণ করত না মিসকিন এবং মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করত না হামিম আজকে তার জন্য এখানে কোন অন্তরঙ্গ বন্ধু থাকবে না ওয়ালা তামন ইল্লামিন আর ক্ষত নিঃসৃত পুজ ছাড়া কোন খাদ্য তার জন্য থাকবে না লাকুলহ ইল্লাল খতিউন এই খাদ্য শুধু অপরাধীদের জন্য নির্ধারিত রয়েছে বাইরা আমার কামতের মাঠে মানুষের সামনে সমস্ত আমলগুলো খুলে দেওয়া হবে কোরআনুল করিম বলছে প্রত্যেকটা মানুষের সঙ্গে সম্মানিত লিখক বৃন্দ রয়েছেন যারা মানুষের সব কিছু জানেন আল্লাহ সুবাহ তারা লেখার ব্যবস্থা করেছেন কি জন্য যাতে করে কেরামতের মাঠে কোন মানুষ এটাকে অস্বীকার করতে না পারে এর পরেও মানুষ আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমি তো এমন উপলব্ধ করি নাই এর কোন সাক্ষী আছে কি আল্লাহ তালা বলবেন আমি নিজে এবং আমার ফেরেস্তারা কি সাক্ষীর জন্য যথেষ্ট নয় বান্দা চুপ থাকবে হাদিসে বলা হয়েছে চুপ থাকবে তখন তার মানে আরো সাক্ষী দরকার আল্লাহ সুবাহ তখন তার মুখটাকে মোহর লাগিয়ে দিলেন সুরাই আসেন এর পঁয়ষট্টি নম্বর বলা হয়েছে اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব এবং তাদের হাত আমার সাথে কথা বলবে ও তাদের পা সে সম্পর্কে সাক্ষ্য দিবে যা তারা অর্জন করত আল্লাহ সুবাহ এভাবে কোরআনুল করিমের আরাকায়াতে আরো সুন্দর করে বলে দিয়েছেন সেদিন যখন তাদের হাত পা গুলো সাক্ষী দিবে তখন এই মানুষেরা হাত পায়ের বিরুদ্ধে অভিযোগ করবে কোরআনের সুরায় ফুসেলাতের উনিশ থেকে একুশ নম্বর হাতে বলা হয়েছে যেদিন আল্লাহ দুশ্মনদেরকে আগুনের দিকে সমবেত করা হবে তখন তাদেরকে বিভিন্ন দলে বিন্যস্ত করা হবে হাত্তাইদা মা যা উহা মা যা উহা যখন তারা ওখানে আসবে জাহান নামের কাছে পৌঁছবে শাহিদু আলাইহিম সামহম আবসারহুম জুলুদহুম বিমা তখন তাদের কান তাদের চোখ তাদের চামড়া তাদের বিরুদ্ধে তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দিবে চামড়া পর্যন্ত বলে দিবে আমাকে এই কাজ করেছে অকালুলিজুলুদহিম লিমা শাহিদতুম আলাইনা আর তারা তাদের চামড়াগুলোকে বলবে কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে লিমা শাহিদতুম আলাইনা নিজের হাত নিজের পা যখন সাক্ষী দিবে চামড়া যখন সাক্ষী দিবে তারা বলবে তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলে আল্লাহ সুবাহ তারা বলছেন তখন হাত পা চামড়া বলবে কলু আন্তকানাল্লাহ তারা বলবে আল্লাহ আমাদেরকে বাক শক্তি দিয়েছেন আল্লাদি আন্তকাকুল্লা সাইন যিনি সমস্ত কিছুকে বাক শক্তি দান করেছেন অহুয়া খালা খালাকাতুম আব্বালা মাররাতিন আইলাইহি তিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন এবং তারই প্রতি তোমাদের প্রত্যাবর্তন করতে হবে আয়াতে পরিষ্কার হয়ে গেল আল্লাহ সুবহান হাত পায় সবগুলোকে কথা বলার সুযোগ করে দিবেন সবগুলো তার বিরুদ্ধে সাক্ষী দিবে কারামতের মাঠে এরকম সাক্ষীর ব্যবস্থা হবে আল্লাহ সুবাহ কোরআনুল করিমে আরো সুন্দর করে বলেছেন সুরায় আল আর একচল্লিশ নম্বর থেকে পঞ্চাশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুহামদা বলেছেন আসহাবুসিমাল মা আসহাবুসিমাল আর বাম দিকের দল আমাদের দেশেও দেখবেন দুই রকম লোক একদল বামপন্থী আর একদল ডানপন্থী আল্লাহ সুবহান কোরআনুল করিমে একদলকে বলেছেন আসহাবুল ইয়ামিন ডানপন্থী যাদের আলোচনা গত জুমায় করা হয়েছে আর একদলকে দলকে আল্লাহ সুবাহ বলেছেন আসাব সিমাল বামপন্থী আল্লাহ সুবাহ বলছেন মা আসাব সিমাল কত হতভাগ্য সেই বাম দিকের দল ফি সামুমে ও হামিম তারা থাকবে তীব্র গরম হাওয়া এবং প্রচন্ড উত্তপ্ত পানিতে সামম গরম বাতাস হামিম প্রচন্ড উত্তপ্ত পানি অজিল্লিম্মি হামুম এবং প্রচন্ড কালো ধোয়ার ছায়ায় লাবারদুওয়ালা করিম যা শীতল নয় সুখকর নয় ইন্নাহুম কানু কবলা দালিকা মুতরাফিন কারণ এরা ইতিপূর্বে তারা বিলাসিতায় মগ্ন ছিল এবং তারা জঘন্য পাপে লেগেছিল অন্যায় কাজে লেগে থাকত ওয়াকানু লোনা এবং তারা বলতো আমরা যখন মাটি হয়ে যাব আমরা যখন পুরাতন হাড্ডি হয়ে যাব আমাদের কি আবার উঠানো হবে আমাদের পূর্বপুরুষদের কেউ কি হবে এভাবে তারা প্রশ্ন করত আল্লাহ সুবহান তারা বলছেন قل إن الأولين والآخرين لمجموعون إلى আপনি বলুন নিশ্চয় পূর্ববর্তীরা ও পরবর্তীরা এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময় অবশ্যই একাত্র হবে আল্লাহ সকলকে একাত্র করবেন আপনারা জানেন সুরাইয়াসিনের শেষ দিকে একটা আয়াত কয়েকটা আয়াত আছে আল্লাহ রাসুল সাল্লাম যখন এরকম কথা বললেন একজন দার্শনিক এবং ওই সময়কার বিজ্ঞানী জঙ্গল থেকে অনেক বছর আগে পুরাতন একটা হাড্ডি এনে হাজির করলো প্রথমে একটা দিল নলার হাত দিয়ে একদিক থেকে বাতাস ঢুকে আর একদিকে বের হয়ে চলে গেল দেখালো এটা একটা অসার এরপরে হাড্ডিটাকে পাউডার করলো গুঁড়া করলো এরপরে আর একটা ফু দিয়ে উড়িয়ে দিল এরপরে সে বলল রমিম এই যে পুরাতন হাড্ডি যাকে পাউডার করে উড়িয়ে দিলাম এটা কি করে জীবিত হবে কে জীবিত করবে আল্লাহ রাসুলকে প্রশ্ন করা হলো আল্লাহ রাসুলকে প্রশ্ন করা মানে আল্লাহকেই প্রশ্ন করা আল্লাহ সুবহান সঙ্গে সঙ্গে ওহিনাজল করে দিলেন কোরআনুল করিমের সুরা ইয়াসিনের শেষের আয়াতগুলো হাজির হল আমার উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে একজনে একটা দৃষ্টান্ত একটা উপমা একটা যুক্তি দাঁড় করিয়েছে ওয়ানাসিয়া হলকা এবং সে কি নিজের সৃষ্টিকে ভুলে গেছে এটা বলে আল্লাহ তারা প্রথমে একটু দুর্বল একটা উইকেট দাঁড় করালেন একটু খোঁচা দিলেন নাসিয়া খাওতা সে কি নিজের নিজের সৃষ্টি ভুলে গেল এরপরে আল্লাহ তারা মূল উত্তর দিলেন হে নবী আপনি জানিয়ে দিন ওই মহান সত্তাই এই হাড্ডিকে এই পাউডারকে একত্র করে আবার সৃষ্টি করবেন যিনি প্রথমবার সৃষ্টি করেছিলেন আব্বাল মারলা এর দ্বারা ইঙ্গিত দিলেন তোমার এই হাত দিয়ে এখন তো পাউডার করে ছড়িয়ে দিয়েছে এখন আশপাশই রয়েছে তুমি কি চিন্তা করেছ এই হাত দিয়ে তৈরি করার জন্য কত উপাদান প্রয়োজন হয়েছিল আল্লাহ তালা কোরআনুল করিমা আলাকাতে বলেছেন প্রতিটি মানুষ যেন তার খাদ্যের দিকে লক্ষ্য করে আমি তার জন্য পানি প্রবাহিত করেছি বৃষ্টির পানি নদীর পানি সাগরের পানি সুম্মা শতক নাল আরবা সক্কা এরপরে আমি জমিনকে বিদীর্ণ করেছি জমিনকে চিরে দিয়েছি দানাগুলো নিচে আছে যদি গাছ উঠতে না পারত তাহলে ফসল করতেই পেতেন ফাম্বাত না ফিহা হাব্বাহ কদবা আমি এর থেকে বিভিন্ন রকমের শস্য দানা আঙ্গুর তোমাদের পশুর খাদ্য সবগুলো তৈরি করেছি আব্বা আঙ্গুর বেদানা খেজুর কলা আপেল জাম আম লেচু কাঁঠাল কত কিছু আমরা খাচ্ছি আল্লাহ সুবাহ বলছেন মানুষকে চিন্তা করেছে কত জায়গার খাদ্য সে খাচ্ছে কক্সবাজারের লবণ অস্ট্রেলিয়ার আপেল কাশ্মীরের আলু বুখারা এরকম ভাবে আরো কত জায়গার খাবার সে খাচ্ছে যে আল্লাহ পৃথিবীর আনাচে কানাচের থেকে বিভিন্ন উপাদান জড়ো করে তোমার এই হাড্ডি তৈরি করেছেন প্রথমবার যিনি তোমাকে তৈরি করালেন তিনি তোমাকে পুনর্বার সৃষ্টি করবেন আল্লাহ তারা এখানে সেটাই বলে দিলেন অকানুয়া কৌলুনা তারা বলতো আমরা যখন মাটি হয়ে যাব আমরা যখন পুরাতন হাড্ডি হয়ে যাব তারপরেও কি আমাদেরকে জীবিত করা হবে আইনা আমাদের ওষুধ আল্লাহ তারা উত্তর দিলেন যে হ্যাঁ তোমাদেরকে ওভাবেই জীবিত করা হবে এটা আল্লাহর জন্য কোনো কঠিন নয় একজন মমিনের জন্য এটা বিশ্বাস করা ইমানের একটা মৌলিক অঙ্গ কোরআনুল কারিম আল্লাহ সুবাহ সুরা জুমারের একাত্তর নম্বর আগে বলছেন وسيق الذين كفروا إلى جهنم زمرا যারা কাফের যারা এগুলোকে অস্বীকার করেছে তাদেরকে জাহান নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে জুমারান দলে দলে দল বেঁধে নেবে কারণ ওই যে অনেকে বলে যে কেরামতের মাঠে আল্লাহ তারা বলেছেন ইমামিহীন কেরামতের মাঠে সব মানুষগুলোকে তাদের ইমামের নেতৃত্বে ডাকা হবে এই আয়াত দিয়ে পীর সাহেবরা নিজেদের ইমাম বানিয়ে ফেলে যে আমাদের নেতৃত্বে ডাকা হবে অমুক পীরের অমুক দল এরকম ভাবে বিভিন্ন গ্রুপ আয়াত দিয়ে দলিল পেশ করে সুতরাং যারা এই সমস্ত তরিকা মানো না তাদের কোনো কেয়ামত ইমাম থাকবে না কি সুন্দর কথা আয়াতটা আছে সুরায় বনে ইসরায়েলের একাত্তর নম্বর আয়াত প্রথম বিষয় হচ্ছে এখানে ইমাম বলতে ওই ইমামদেরকে বুঝানো হয় নাই আপনারা তাফসির দেখবেন এইখানে ইমাম মানে কিতাবকে বোঝানো হয়েছে সি ইমাম মুবিন সুরায় আছে না ওইখানে ইমাম মানে কি ইমাম সাহ এই ইমাম মানে হচ্ছে কিতাব যেটা সামনে আছে ফামান উমতিয়া কিতাব হবে আমিনিহি আল্লাহ তারা বলছেন যার ইমাম যার কিতাব তার ডান হাতে দেওয়া হবে তারা তাদের কিতাব পড়বে আল্লাহ তারা অন্যাতে বলেছেন আনন্দে তারা একজোড়া পর্যন্ত ডাকবে হাউ মুক্রাউ কিতাব ইয়া আসো আমার কিতাবটা পড়ে দেখো কি সুন্দর আমল এখানে লেখা আছে আজকে আমার কি পুরস্কার দেওয়া হচ্ছে যেভাবে একটা নিজে যদি কি আর পুরস্কার পায় সবাইকে বন্ধু বান্ধবকে দেখায় কেমতের মাঠে এরকম মমিন্দ্রা বন্ধু বান্ধবকে ডেকে ডেকে দেখাবে আমার আমল নামাটা দেখো তো একটু কেমন সুন্দর অপরদিকে যাদের আমল নামা বাম হাতে আসবে তারা যা বলবে একটু আগে বললাম ইয়া আল্লাহ ইতামিল্লাম উ তা কিতাবিয়া আজকে যদি আমার কিতাবটা না দেওয়া হতো ওলাম আদ্রি মা হেসাবিয়া আমার হিসাবটা আমি না জানতাম যাই হোক এখানে আছে না হকুল্লা উনাসিম ইমামহিম আমি বলতে চাই একটা আয়াতের ভুল ব্যাখ্যা করেছ মানুষকে ধোকা দিয়েছ এইখানে বাংলা ইমাম সাহেবের কথা বলা হয় নাই এরপরে আমি জিজ্ঞেস করতে চাই কেয়ামতের মাঠে যখন প্রত্যেকে নিজের ইমামের অধীনে অধীনে চলে যাবে এরপরে ওই মাঠে স্বয়ং আল্লাহ রসুল নিজে থাকবেন কিনা তোমরা যখন তোমাদের পীর তোমাদের মুর্শিদ তোমাদের ইমামদের অধীনে জাহান নামের দিকে দলে দলে চলে যাইবা ওই মাঠে আমরা আল্লাহ রসুলের সঙ্গে যেটা আমাদের কোনো দল নেই আমাদের কোনো অন্য নেতা নেই আমরা আল্লাহ রসুলকে আমাদের ইমাম মেরেছি আল্লাহ রসুলের নেতৃত্বে আমরা জানাতে চলে যাব পরিষ্কার জবাব ভাইরা আমার এখানে বলা হয়েছে কাফেরদেরকে দলে দলে জাহান নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে না গেলে পাশায় বাড়ি মারা হবে যখন তারা জাহান নামের দ্বার প্রান্তে এসে পৌঁছে যাবে ফতেহাত আবু আবুহা তাদের জন্য জাহান নামের দরজা খুলে দেওয়া হবে অকাল আলহম খাজানা তুহা তখন জাহান নামের খাজানা জাহান নামের দারোয়ানরা বলবে পাহাড়াররা বলবেন আলামিয়াতিকুম রসুলুম মিনকুম তোমাদের কাছে কি তোমাদের থেকেই একদল রসুল আসেন নাই এত লোন আলাইকুম আয়াত রব্বিকুম যারা তোমাদের কাছে তোমাদের রবের আয়াতগুলোকে তেলাবাদ করত এবং এই দিন সম্পর্কে এরকম একটা দিন যে তোমাদের সম্মুখীন হতে হবে এই সম্পর্কে কি সাবধান করে নাই কালু বালা তারা বলবে হ্যাঁ অবশ্যই করেছিল কিন্তু কাফেরদের উপর আজাবের বাণী সত্যি প্রমাণিত হল পরিণত হল সুরায় জুমারের একাত্তর নম্বর আয়াত কেয়ামতের মাঠে আল্লাহ তারা যখন এই জাহান্নামীদেরকে জাহান্নামের ফয়সলা দিবেন তখন আজকে যারা বিভিন্ন নেতা নেত্রী বিভিন্ন পীর ফকির বিভিন্ন লোকের তরিকায় চলে কেয়ামতের মাঠে এদের নিয়ে ঝগড়া হবে পরস্পর ঝগড়া করবে আমি একটু ঝগড়ার আলোচনা করছি এখন কোরআনুল করিমের সুরায় ফোরকান এর সতেরো নাম্বার এবং আঠারো নাম্বার বলা আছে সেই কামতের মাঠে তাদেরকেও জড়ো করা হবে অমায়াবুদুন আমিন্দুনিল্লাহি এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের এবাদত করত যাদের আনুগত্য করত যাদের হুকুম মেনে চলত না এবাদত ব্যাপক করছে যারা আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত বিধান মানে তারা এবাদত করে কার ওই মানুষগুলো এবাদত করে আমরা এবাদত বলতে খালি নামাজকে বুঝি তা না নামাজ আল্লাহর এবাদত আর আল্লাহর এবাদতের পরিবর্তে আল্লাহর হুকুমের পরিবর্তে যারা অন্যের হুকুম মানে তারা ওদের এবাদত করে ঠিক কিনা এই জন্যই তো আজকে বিভিন্ন জায়গায় তর্জমা করে আল্লাহর এবাদত হচ্ছে এবাদত তর্জমা করে আর মূর্তির এবাদত হচ্ছে পূজা তর্জমা করে এই তর্জমাদের পার্থক্য করে দিয়েছে কোরআনে কি পূজা আছে নাকি কোরআনে বলা হয়েছে না মা আলাইয়াদুর আলাইয়ান ফাহম তারা এমন জিনিসের পূজা করে যে তাদের ক্ষতিও করতে পারে না লাভও করতে পারে না এবাদত করে তারা এখানে পূজা বলছে নাকি পূজা বলে পার্থক্য দিল তার মানে হচ্ছে আল্লাহ হুকুমের পরিবর্তে যে যার হুকুম মানে রাসুলের তরিকার পরিবর্তে যে যার তরিকা মানে সে ওদেরই ইবাদত করে আল্লাহ নামে যদি আমরা জবাই করি কোরবানি করি আল্লাহ নামে সাদাকা করি আল্লাহ নামে এরপরে আমরা আতিকে দিই আল্লাহ নামে হজে গেলে দম দিই আল্লাহ নামে এই পশু জবাই করা যদি আল্লাহর নামে করলে আল্লাহর ইবাদত হয় ঠিক এই পশু যদি কোন মাদারের নামে জবাই করে কোন পীরের নামে জবাই করে তাহলে ইবাদতটা কার হয়ে গেল পীরের এবং মাদার আবার হয়ে গেল এরকম ভাবে আমরা সালাতে দাঁড়াই সালাতে দাঁড়ানোটা ফরজ ইবাদত সালাতে দাঁড়ানো যদি ফরজ ইবাদত হয় তাহলে যারা পীরের কাছে যে করজোর করে দাঁড়িয়ে থাকে যারা মূর্তির সামনে গিয়ে দাঁড়ায় কি সুন্দর নগ্ন পায়ে হেঁটে যায় এরপরে ফুলের তোলা দেয় এরপরে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে আমার ভাইয়েরা আল্লাহর সামনে দাঁড়ানো যদি ফলে মানুষ হয় তাহলে যারা মূর্তির সামনে দাঁড়িয়ে নীরবে থাকে যারা কোনো পীরের সামনে নীরবে দাঁড়িয়ে মাথা করে তারা নিশ্চয় পীর আমি মূর্তি পূজা করে ঠিক কিনা ভাইয়েরা আমার এইভাবে যাদের এবাদত করা হতো আল্লাহ তারা বলছেন সেদিন ওদেরকে যারা এবাদত করে এবং যাদের এবাদত করা হয় তাদেরকে জমা করা হবে ফাইয়াকুলু এবারে যারা এবাদত করত তারা তারা বলবে আন্তুম আল্লাহ তারা বলবেন ফাইয়াকুল আল্লাহ তারা বলবেন আন্তুম আবলাল তুমি এবাদি হাউলাই আম হুমদুল সাবিল তোমরা কি আমার এই বাংলাদেশকে গুমরা করেছিলে পথভ্রষ্ট করেছিলে না তারা নিজেরাই পদভ্রষ্ট হয়েছিল কোনটা কালু তারা বলবে তারা বলবে আপনি মহাপবিত্র আপনি মহাপবিত্র মহাপবিত্র কোন ওরস তোরস নাই মহাপবিত্র ওরস দেখবেন সারা বাংলাদেশে কি আছে ওরস পাকে শাহ চন্দ্রপুরী ওরস পাক ওরস মানে কি আপনারা এগুলো জানেন না এগুলো কি চরম সিঁড়ি কাকিদা আউস বলা হয় মূলত নতুন দুলাকে নতুন বধুকে এরা বলতে চায় এই পীর যেদিন মারা গেছে সেই দিন আল্লাহর সঙ্গে বিয়ে হয়ে আল্লাহর সঙ্গে মিশে গেছে এই জন্য পীরের মৃত্যুবার্ষিকীটাকে অরস পালন করে এটা হচ্ছে আরুস উর্দু থেকে আরুস ভাইরা আমার আল্লাহ সুবাহান তারা বলছেন যে এই গুমরাগুলো সেদিন বলে সুবাহান আপনি মহান পবিত্র তখন আর মহাভারত অবস্থাও থাকবে না ওরা বলবে মা কানা এম্বাগি লানা আন্নাত্তাকে জামিন্দু নেকামিনা আউলিয়া আপনি ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসাবে অলি হিসাবে গ্রহণ করা আমাদের উচিত না বরং আপনি তাদেরকেও তাদের পিতৃপুরুষদেরকে ভোগ সম্ভার দিয়েছেন ওরা কি মাত্তা তাহম ও আবাহম হাত্তা নাসুজিকরা ওরা সব ভুলে গেছে ওয়াকানু কমাম্বুরা অবশেষে ওরা আপনার স্মরণকে ভুলে গিয়েছিল এবং ধ্বংসপ্রাপ্ত কমে তারা পরিণত হয়েছিল যা সুর আল ফোরকানের সতেরো আঠারো নম্বর আয়াত আল্লাহ সুবাহ সুর আরাফের আটত্রিশ এবং উনত্রিশ তোমাকে বলছেন قال ادخلوا في أمم قد خلت من قبلكم من الجن والإنس في النار এবার আল্লাহ তা বলবেন যে তোমরা জাহান নামে যাও উদুখুলু ফি উমামিন তোমাদের মতো আরো আছে অনেকে তোমাদের আগের দলগুলো যারা আগে জিন এবং মানব আজ থেকে বোঝা যায় জিনেরাও ধান নামে যাবে আল্লাহ তালা বলবেন আগুনে প্রবেশ করো জিন ও মানুষদের দলগুলোর সাথে যারা তোমাদের পূর্বে গত হয়েছে তোমাদের আগে যারা গেছে ওদের সঙ্গে তোমরাও প্রবেশ করো কল্যামা দখালাত উম্মাতুন যখনই একটি দল প্রবেশ করবে লানাত উখতাহা তখন পূর্বের দলকে তারা লানত করবে আর বলবে এরাই আমাদের গোমরা করেছিল আমাদের বাপদাদারা গোমরা করেছিল জামিয়ান অবশেষে যখন তারা সবাই তাতে একাত্রিত হবে জাহান নামে একাত্র হবে গিয়ে আলাত ওখরাহম লে উলাহম তখন তাদের পরবর্তী দলটি পূর্বের দল সম্পর্কে বলবে রব্বানা হাউলাই আবাল্লুনা হে আমাদের রব রব্বানা হাউলাই আবাল্লুনা এই লোকগুলি আমাদের গোমরা করছে এই যে ধরা পড়ছে আমাদের নেতা নেত্রী সম্রাট হাউলায়া বলল না আমাদেরকে আই অভ্যস্ত করেছিল তাই আপনি তাদেরকে আগুনের দ্বিগুণ আজাব দেন ডবল আজাব দেন আমাদের চলবে ওদের চলবেন আল্লাহ তারা বলবেন যে সকলের জন্য ডবল দেওয়ার ব্যবস্থা আছে লিকুল্লিন দেখুন আমার এখানে শাস্তির কোন কমি নাই লিকুল্লিন দেখুন সকলের জন্যই দেহ আছে ডবল আছে তোমরা তা জানো না অকারত উলা হুমলে উখরাহুম পিসাবরা বলবে না খালি মুরিদদের বলবে নাকি এবারে পিসাবরা বলবে অকারাত উখরা উলাহুমলে উখরাহুম ফামা কানা লাকুম আলাইনা মিন যে দেখো আমাদের তো তোমাদের উপরের কোনো অধিকার ছিল না আমাদের তোমাদেরকে জোর করে নেওয়ার কোন ক্ষমতা ছিল না আজকে আমাদের তোমাদের উপকার করার ক্ষমতা নাই তোমরা নিজেরা যে উপার্জন করেছ ওটা শাস্তি তোমরা ভোগ করতে থাকো আমাদের দোষ দিও না এরকম ভাবে কোরআনুল করিমে আল্লাহ সুবাহ আরো বলেছেন তারা একে অপরের মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করবে তারা বলবে তোমরাই তো আমাদের কাছে আসতে ধর্মীয় দিক থেকে ধর্ম নিয়ে আসতে ইয়ামিন মানে ডান দিক মানে ধর্ম নিয়ে আসতে আমাদেরকে বুঝাইতে এই তরিকায় চলো ওই তরিকায় চলো এইটা জান্নাতের রাস্তা এইটা বলে একেবারে শর্টকাট আছে না এরকম লেখছে একেবারে একশো ছাব্বিশ তরিকা এর মধ্যে তৃষ্টিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট এইগুলো রেখে দিয়েছে চরমায় এমন কোন বই নাই যে বইটা রেখে নাই প্রত্যেকটা মতে লিখে দিয়েছে একশত ছাব্বিশ তরিকা কিতাবে লেখে পরকালের আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য একশো ছাব্বিশ তরিকা এর মধ্যে চিস্তিয়া সাহাবিনের তরিকা একেবারে সরকার আমাদের মাঝখানে জানাই রাখি এই মাসের আঠাশ তারিখে চরমনার পিসা আমার সাথে বহাসের তারিখ দিয়েছেন যেহেতু আমি কেরানীগঞ্জে একটা মাহফিল বক্তব্য দিয়েছিলাম তো সেখানে তার মরিদের উৎপাদ করেছে আমি বলেছিলাম যে কোনো দিন যে কোনো জায়গায় বক্তারা দিয়েছে বহু জায়গায় আমি এই ঘোষণা দিয়েছি শেষ পর্যন্ত অনেকদিন পরে হলো এখন জানিয়েছে হ্যাঁ এ মাসের আঠাশ তারিখে বসবে আমি বলেছি খালি চরমায় পীর একে না বাংলাদেশে না সারা দুনিয়ার যত পীর আছে সমস্ত পীরদেরকে একাত্ম করে বসুক ইনশাল্লাহ এই বান্দা একা মোকাবেলা করবে ইনশাল্লাহ একশো ছাব্বিশ তারিখা স্থানগুলো কেরালিগঞ্জে হবে তাই যেখানেই হোক আগামী আঠাশ তারিখ তৈরি থাকবে ইনশাল্লাহ সাতাশ তারিখ চলে যাবেন সব বাইরে আমার এরা পরিষ্কার তারা বলবে যার নামীরা কেমন বলবে তোমরা তো আমাদের থেকে ডান দিক দিয়ে আসছে মানে ধর্মীয় বিষয়গুলো নিয়ে আসছে এই তরিকায় ঢুকো এটা সরকার আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন মান আত আনি দখলাল না যে আমার আনুগত্য করলে সে জান্নাতে প্রবেশ করবে সোজা আল্লাহ তারা বলেছেন কুলিং কুম তুম তো হেব্বুন আল্লাহ যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার আনুগত্য করো আমার ইত্তেবা করো পীর মানবো না চিস্তার তরিকা মানো আল্লাহটা মানবো না পীরটা মানবো এই পীরদের ব্যাপারে মুরিদরা কেমতের দিন আফসুস করে বলবে জাহান নামে বলবে আলো ইন্নাকুম কুমতুম তাতুনা ইয়ামিন তোমরা তো আমাদের কাছে ডান দিক থেকে আসতে ধর্মীয় বিষয় নিয়ে আসতে পালু বললাম তা মুমিনিন মুরিদরা বল বল পীরিদা বলবে কে আসলে তোমরাই তো মমিন ছিল না কারণ তোমাদেরকে আরে আমরা বুঝাত কোরআন হারিফ মানতে হবে তোমাদেরকে এরকম ধরে ধরে বোঝানো হতো বেশিরভাগ লোক ইমান আনা সত্য মুশরেক অমাই উমিনাক্ষর হুমবিল্লাহি বেশিরভাগ লোকেরা আল্লাহর উপর ইমান আনে না তবে ইমান আনে ইল্লাহ মুশরেকুন তবে ইমান আনে সেরে যুক্ত অবস্থায় আল্লাহকে মানে আবার পীরে ভয়া খারাপ পাওয়া যাবে না এসে করবো না এদের অর্থ কি এখানে পরিষ্কার এমন একদল মোর্শেকের কথা বলা হয়েছে যে মোর্শেকরা মমিন ইমানদার দাবি করে আল্লাহকে মানে এই মোশরেক কারা এই মোশরেক কারা এখানে কাফেরদের কথা বলা হয় নাই যারা আল্লাহকে অস্বীকার করে নাস্তিকদের কথা বলা হয় নাই এখানে আল্লাহ পরিষ্কার বলেছেন মোশেকুন বেশিরভাগ লোক যারা ইমান এনেছে তারা ইমান আনে নাই ইল্লাহম মুশ্রিক তবে সেরেক যুক্ত অবস্থায় সেই সেরেক যুক্ত অবস্থায় যারা ইমানে আনলো তারা কারা এরা নিশ্চয় লোকগুলো যারা আল্লাহকেও বিশ্বাস করে আল্লাহ জিকির করে তবে একটু গন্ডগোল লাগাইল যে আল্লাহকে পাই করে পেয়ে মাধ্যম ছাড়া পাওয়া যাবে না মৎকার কুফারা তো এই কাজই করত কোরআন বলেছে মা না আবুদ হোমিল্লাহ আমরা এই দেবদেবীর পূজা করি এজন্য যে এরা আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দিবে কোরআন আর কাছে বলা হচ্ছে হাউলা শেফা আল্লাহ এই দেবী আর মূর্তিগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী তাহলে সুপারিশকারী হিসাবে মক্কার কুফাররা আল্লাহকে এবার করতো ঠিকই মাঝখানে সুপারিশকারী হিসাবে আল্লাহর নৈকট্য অর্জনে সাহায্যকারী হিসাবে মূর্তিদেরকে পূজা করত মূর্তিদেরকে মানত একই কারণে যারা মাধ্যম হিসাবে পীরদের পূজা করে পীরদেরকে মানে তাদের মধ্যে আর মক্কার মসজিদদের মধ্যে কোনো পার্থক্য আছে সে কথাটাই বলছে তোমরা আমাদের কাছে ধর্মীয় বিষয় নিয়ে আসতে কালু বাল্লাম তা কুরুন এবার পৃষ্ঠা বলে আসলে তোমরাই তো মমিন ছিল না তোমরা কেন আমাদের কাছে এসেছো ভাই আমার তো মানলা কেন অমাকুন কান আল্লাহ না আলাইকুম মিন সুলতান তোমাদের উপরে আমাদের তো কোনো জোর করার ক্ষমতা ছিল না জোর করে আসি নাকি আমরা সুলতান তোমাদের উপরে আমাদের কোনো কর্তৃত্ব ছিল না বাল কুমতুম কমান তাগিন বরং তোমরাই ছিলে সীমালঙ্ঘনকারী ফাহাক্কা না কৌল রব্বিনা এখন চলো আমাদের উপর আল্লাহর কথা যেটা সেটাই সাব্যস্ত হয়ে যাবে আমরা সকলেই মিলে আল্লাহর যে আজাব এই আজাব আস্বাদন করব চলো এখানে একসাথে আজাবে বকতে থাকি ভাইরা আমার সুরা সাফতের সাতাইশ থেকে শুরু করে তেত্রিশ নম্বর আয়াত পর্যন্ত বলবেন এরকম ভাবে কোরআনুল করিমের সুরায় সাবা এই সুরার একত্রিশ নম্বর থেকে শুরু করে তেত্রিশ নম্বর আগ পর্যন্ত এই পীর মুড়ির আর নেতা নেত্রীদের ঝগড়া আছে কোরআনুল করিম আর তারা বলছেন তুমি যদি দেখতে জালিমদেরকে যখন তাদের রবের কাছে দাঁড় করিয়ে দেওয়া হবে তাদেরকে তখন তারা পরস্পর পরস্পরের সঙ্গে তারা বাদানুবাদ করতে থাকবে তর্ক করতে থাকবে যারা দুর্বল ছিল যারা অধীনস্থ ছিল যারা কমান মেনে চলত ওরা বলবে যারা বড় ছিল তাদেরকে লাউলা আন্তুম লাকুম না মুমিনিন তোমরা যদি না থাকতে তাহলে আমরা মমিন হয়ে যেতাম বাস্তবিক এই তীরগুলো যদি না থাকত তাহলে মানুষ কোরআন এবং সুন্দর রূপে ইসলামকে পালন করতো ঠিক কিনা কোন তরিকা যদি না থাকতো তাহলে ইসলাম কি মানুষ জানত কোরআন হাদিসে কোন তরিকা আছে নাকি তাহলে মানুষ কোরআন এবং হাদিসে ইসলাম পাইত এই পীরগুলো আছে বলেই এখন মানুষ যদি কোরআন হাদিসের উপর চলে ঢুকে যায় পীরের তরিকায় ওই যে শয়তান শয়তানকে একজন ধরলো এই বাটা সারা জীবন একটা লোক নাফারমানি করেছে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে অন্যায় করেছে এই লোকটা এখন রিটায়ার করে তবা করেছে মস্তিদে এসে বাদত করতে শুরু করেছে আর কোন নাফারমানি করবে না এর এক গুমরা করো কেমনে শয়তান হেসে বলল যে খুবই সহজ আমি তাকে গিয়ে বলি যে বেটা সারা জীবন তুই অন্যায় করেছিস পাপ করেছিস এমন কোন পাপ নাই যা করো নাই এখন তুই যদি আল্লাহকে ডাকো আল্লাহ তারা তোর ডাকে সরাসরি শুনবেন না লেখছে না ওই যে বেদে মারে বাতের চৌত্রিশ পৃষ্ঠা লেখা আছে বান্দা অসংখ্য গুণা করার কারণে আল্লাহ পাক মাফ করতে চান না পীর অনুনয় বিনয় করে আল্লাহর কাছে বলেন ওই অনুনয় বিনয়ের ফলে আল্লাহ মাফ করে দেয় কিন্তু লেখাই আছে চর্মনে বিশ্বাসের বই ভেদে মারে ভাব চৌত্রিশ পৃষ্ঠায় এরকম শয়তান পাবে এরকম বুঝাই দেয় যে পীর না তুই আল্লাহকে পাবি না এটা ভাই আমার দম ধর তখন এইভাবে একজন পীর ধরাইয়া দেয় বাস পীর ধরাইয়া দেওয়ার পরে আমার ডিউটি শেষ আমার বাকি ডিউটি পীর সাহেব সমাধান করে দেন সারা জীবনে আমার লোকটা হেদায়ত পথে আসতে পারে না এই কথাটাই তারা কে আমাদের বলবে যে তোমরা যদি না থাকতে তাহলে আমরা ইমানদার হতাম আমরা এই ভেগালে পড়তাম না কি সুন্দর আয়াত কামতের দিবসে জাহান নামে গিয়ে ওই লোকগুলো বলবে দুর্বল লোকের আনে তাদেরকে বলবে এরকম রাজনীতি নেতারা বাদ নাই কিন্তু আবার খালি একদিকে বলবেন না দুই রকম লোকেরাই ইসলামের যুগে যুগে সর্বনাশ করেছে কয় রকম লোকেরা মিল আছে অনেক আপনি দেখবেন পীর শব্দের তরিকা অনেকগুলো ঠিক কিনা আর রাজনীতির ময়দানে গণতন্ত্রের তরিকা অনেকগুলো ঠিক কিনা আজকে যারা গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম কায়েম করতে চায় এদেরকে আমরা বলি পীর সাহেবদের আকিদাও যেমন সমস্ত ক্ষমতার মালিক পিসাবরা গণতন্ত্রেও সমস্ত ক্ষমতার মালিক জনগণ ঠিক কিনা মিল আছে এরকম ভাবে পীর সাহেবদের কাছে শরীয়তের কোনো গুরুত্ব নাই পীর যদি হুকুম করে নাপাক শরাব দিয়া নামাজ রঙিন কইয়া এরপরে উনি জায়নামাজ নামাজ পড়তে হবে তাও করতে হবে লেখা আছে মসনুমের রুমিতে আছে চরমনায় পীরের বই আশেক মাসুক এটার মধ্যে পরিষ্কার লেখা আছে এই কবিতা তোমার এখানে বাবায় সজ্জা দারঙ্গিন কুম দারা পীরে মুগা গোয়াদ খবর না বুদ মঞ্জিল হা তোমার পীর যদি তোমাকে না পাক শরাব দ্বারা যায় নামাজ রঙ্গিন করিয়া ওতে নামাজ পড়তে বলে তাই করো কারণ পীর তো কম বুঝে না সে সবই বুঝে চরমানের পিসা বক্তব্য ব্যাখ্যা দিয়ে লিখেছেন যদি পীর সাহেব কামের পীর যদি প্রকাশ্য শরিয়াতের বিরুদ্ধে কোন হুকুম দেয় তাও মানতে হবে আশেখ মাসুদ বইতে পরিষ্কার লেখা আছে আপনারা হাদিস খুলুন আল্লাহ নবী একদল সাহাবিদেরকে যুদ্ধে পাঠালেন ওই সাহাবিরা সেই যুদ্ধের ময়দানে গেলে পরে কোন কারণে কমান্ডারের সাথে তাদের একটু গন্ডগোল লেগে গেছে কমান্ডার বলল একটু কার্যকর করো সবাই কাঠ আনলো এরপর আগুন জ্বালাইল আগুন জ্বালাবার পরে এবারে কমান্ডার হুকুম দিল তোমরা সবাই আগুনে ঝাঁপ দাও তখন ওদের মধ্যে একজন দাঁড়িয়ে প্রতিবাদ করলো খবরদার কেউ আগুনে ঝাঁপ দিবে না আমরা তো আগুন থেকে বাঁচার জন্যই আল্লাহ রসুলের কাছে এসেছি আবার সে আগুনে ঝাঁপ দিল দেয় নাই শেষ পর্যন্ত তারা ফিরে গেল আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে যখন বিষয়টা বলা হলো তখন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যদি ওই সময়ে তোমরা ওই কমান্ডারের হুকুম মেনে আগুনে ঝাঁপ দিতে তাহলে কেন পর্যন্ত আগুন থেকে বের হতে পারতে না বোঝা গেল পরিষ্কার হয়ে গেল আল্লাহ রাসুলাম তারপরে বলেছেন আল্লাহর হুকুমের অমান্য করে কোন মাখলুকের হুকুম মানা যাবে না সে জাতির হোক না কেন যতবার খানা হোক গানা হোক কার হুকুম মানা যাবে না লাখলুকিন আলী মাখলুকিন ফি মাসিয়াতুল খালেক এই ঘটনাটা আছে জামিউল হাদিস আহাদিস এর তেরো হাজার চারশো পাঁচ নম্বরে মহাত্মার ভিতর আছে দশ নম্বর খন্ডের মোজামুল কাবির হাদিস মহাত্মার দশ নম্বর হাদিস মোজামুল কাবিরের তিনশো একাশি নম্বর হাদিস মুসনাদে শেহাবের আটশো তিয়াত্তর নম্বর হাদিস মুসনাদ আবি সাইবার তেত্রিশ হাজার সাতশো সতেরো নম্বর হাদিস কামজুল উম্মালের চোদ্দ হাজার আটশো পঁচাত্তর নম্বর হাদিস এই ঘটনা যেটা বললাম আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ রসুল নির্দেশ দিয়ে দিলেন সাহাবিদেরকে তোমরা তোমাদের আমিরের আনুগত্য করবে কথা শুনবে আর মানবে বাবু হুফিসাইন কোন কারণে তারা আমিরের সাথে আমির রাগ হয়ে গেল হাতবান আমির হুকুম দিল তোমরা লাঠি জমা করো জামাউলাহু লাঠি জমা করলো সুম্মা পাল আও কাদু নারান আও কেদু নারান আগুন জ্বালাও পাও কাদু সকলে আগুন জ্বালাইল সুম্মা কলা এরপরে বলল আলামি আমরুকুম রাসুল্লাহ সাল্লাম তাসমাউলি অততিও আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কি তোমাদেরকে আমার কথা শুনতে এবং মানতে আদেশ করেন নাই দলিল পেশ করতেছে কলু বলা হা হ্যাঁ, অবশ্যই বলেছেন বলা পাদুহা তাহলে আমার আদেশ হচ্ছে তোমরা এই মুহূর্তে আগুনে ধাপ দাও অলাফানা জরা বাউলমিনা বাউলিন একে অপরদিকে তাকাতে লাগলো ফকালু ইন্নামা ফারানা ইলা রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমরা তো আগুনের থেকে বাঁচার জন্য আল্লাহ নবীর কাছে এসেছি এখন আবার আগুনে ধাপ দেব এইভাবে চললো তারপর যখন আল্লাহ রসুলের কাছে বলা হলো আল্লাহ নবীর কাছে যখন বিষয়টা বলা হলো যদি তারা ওই পীর সাহ আমির সাহ আর কি পীর সাহ তো সময় ছিলই না ওই আমির সাহের কথা মেনে যদি আগুনে ঝাঁপ দিত মা খরা জু মিনহা তাহলে তারা জীবনে আর কখনো আগুন থেকে বের হতে পারত না এর নাম আত্মহাতিফিল মারুফ নিশ্চয় আনুগত্য হবে ন্যায় কাজে ভালো কাজে অন্যায় কাজে কার আনুগত্য করা যাবে না তাহলে বুঝা গেল আল্লাহর যে দেওয়া দিন রাসুলের দেওয়া যে শরিয়াত ওই শরিয়াতের মধ্যে আল্লাহর হুকুমের বিরুদ্ধে কারো হুকুম মানা যাবে না আর পীর শব্দের আর গণতন্ত্রের শরীয়তে আল্লাহর বিরুদ্ধে হুকুম করে তা মানতে হবে পরিষ্কার লিখে দিয়েছে এটা যদি কেউ অস্বীকার করে আমি সুফিদের কোন তরিকার নাম দরকার নেই এটা সব তরিকার মধ্যে আছে কারণ এরা সুফিদের সবচেয়ে বড় সুফি ইমাম জালালউদ্দিন রুমি একজন কবি এর একটা লেখা আছে মাসনবী এটাকে হাদিসের চেয়েও গুরুত্ব বেশি দেয় মাসনবী শরীফ বলে কি বলে মাসনুরি শরীফ পীরের মুরিদদের কাছে যদি হাদিসের নাম তারা নাও জানে কিন্তু মাসনবী শরীফের নাম সবাই জানে এই মাসনবীর মধ্যে লিখে দিয়েছে বামায় সজ্জা কুন তোমাকে পীরে মগা মগা পীর যদি বলে মগা পীর মগা পীর বলুন তো মগা পীর মানে বড় পীর এগুলো আসতেই জানি ফার্সি পীরে মুগা থেকে অগ্নিপূজকদের পীরদেরকে বলা হতো পীরে মুগা কি বলা হতো ওইখান থেকে পীরের আমদানি হয়েছে পীরে মগা এই মগা পীর যদি তোমাদেরকে বলে যে যায় নামাজ নাপাক শরাব দিয়ে রঙিন করে তাদের নামাজ তো তাই করতে হবে কেয়ামতের মাঠে এই জন্য এই মুড়িদেরা বলবে ইয়াকুল্লাদিন আস্তুবে ফুল্লাদিন আস্তাক বারু লাউলা আন্তুম তোমরা যদি না হতে তাহলে আমরা মমিন হতে পারতাম তোমরা আমাদেরকে তরিকায় ঢুকিয়েছ এই তরিকা মরিকা না থাকলে আমরা সোজা কোরআন অনুযায়ী ইসলামে ঢুকতে পারতাম ঠিক কিনা এবারে নেতারাও তো জবাব দেবে পিসাবরা উত্তর দিবে কার আল্লাহ বাড়ু যারা বড় যারা নেতা ছিল তারা বলবে ইল্লাদিনাস্তু হ্যাঁ, তাদের অধীনস্থ দুর্বল লোকদেরকে বলবে কি বলবে তোমাদের কাছে হেদায়ত আসার পরে আমরা তোমাদেরকে বারণ করেছিলাম তোমরা কোরআন পড়াই কেন কোরআন পড়া সত্য আমাদের কথা বল কুম তুম মুজরিমিন বরং তোমরাই পাপি ফিরে উত্তর দিবে এরকম ঝগড়া চলতে থাকবে সুরায় সাবার একত্রিশ এবং তেত্রিশ আমার আছে আরো আয়াত আছে সুরায় ইব্রাহিমের একুশ নম্বরাতে বলা হয়েছে অবরাজুল্লাহি জামিয়ান তারা সবাই আল্লাহর সামনে হাজির হবে অতবার যারা নেতৃত্ব দিয়েছে বড় যারা পীর যারা নেতা যারা তারা বলবে অধীনস্থ লোকদেরকে নেতা অধীনস্থ লোকেরা বলবেন নেতাদেরকে তাদেরকে বলবে কি নিশ্চয় আমরা তোমাদের অনুসারী ছিলাম সুতরাং তোমরা কি আল্লাহর আজাবের মোকাবেলায় আমাদের কোন উপকারে আসবে আজ কোন উপকার করতে পারবা তোমরা না বলেছিলাম দুই পীর দুই জানাদের বেহস্তি নিয়ে যাবে আজকে একটু উদ্ধার করো না লাগছে না চর্মায় বিষয় বই আছে কি জানো মহাজে থাকিয়া এর পঞ্চম পৃষ্ঠা লিখে দিয়েছে পরিষ্কার দো পীর দো জানা পাকারকে তুমি বেহস্ত মে জায়গা কুই হরজ নেই পরিষ্কার রাখা আছে এই কথাটা মুরিদরা বলবে আমরা তোমাদের অনুসরণ করেছি তোমাদের টাকা দিতাম পয়সা দিতাম এমনকি তামিজের বইও কিনতাম প্রথমে তামিজ কিনতাম প্রথম ঘোষণা দেয় একটা তামিজ দশ হাজার টাকা বেহেস্তের টিকিট এরপরে শেষকালে দশ টাকা এই তামিজের ব্যবসা শুরু হয়েছে এখন এটা অবশ্য আগের লোকেরা করে নাই যাই হোক এরা বলবে আমরা কুন্দা রকম তাবান আমরা তোমাদের তাদের ছিল আনুগত্যশীল ছিলাম ফাহার আন্তুম মুগলুন আন্না আমিন আজাবিল্লাহ সাই আজকে তোমরা আমাদেরকে আল্লাহর আজাব থেকে সামান্য হলেও কোন উপকার করতে পারবে এবারে পিসাবরার নেতারা বলবে লৌহাদান আল্লাহ যদি আল্লাহ আমাদেরকে হৃদায়ত দিতেন তাহলে আমরা তোমাদেরকেও বেদার করতাম সাওয়াউনা আলাইনা আজাজনা আমি সাবারনা মালানা মাহিস এখন আমরা চিল্লাই আর সবর করে যাই করে আমাদের বাঁচার কোন উপায় নাই এখানে মুক্তির কোন রাস্তা নাই সোরায়ে ইব্রাহিমের একুশ নম্বর আয়াত এরকম ভাবে সুরায় আল মোমেন বা সুরায় গাফের এই সুরা সাতচল্লিশ আটচল্লিশ নম্বরে বলা হয়েছে যখন তারা জাহান নামে গিয়ে ঝগড়া করবে বা তর্কে লিপ্ত হবে নেতাদেরকে বলবে মুরিদরা পিসাবদেরকে বলবে আমরা তোমাদের তাবে ছিলাম আনুগত্যশীল ছিলাম ফাহাল আং তুমগ্ন আন্না নাসিব মিনান্নার আজকে তোমরা আমাদের আজাদের থেকে একটু সামান্য কিছু কমাইতে পারবা এবারে নেতারা বলবে ইন্না কুল্লুন ফিহা আমরা সকলেই জাহান নামে আছি আল্লাহ তারা আজকে বান্দাদের মধ্যে চূড়ান্ত ফয়সলা করেছেন এইখানে কারো কিছু করার নাই এবারে এতক্ষণ পর্যন্ত কৃষকদের আর নেতা নেত্রীদের আর কর্মীদের ঝগড়া ছিল মুরিদদের ঝগড়া ছিল এবারে এদের যে সবচেয়ে বড় লিডার কি নাম এবলিস শয়তান সে কি চুপ থাকবে আল্লাহ তারা তাকেও ফলার দিলেন তুমি কিছু বলো ইব্রাহিমের সুরা ইব্রাহিমের বাইশ তেইশ মধ্যে বলছেন অকার শৈতান লম্বা আমরু ইন্নাল্লাহ হাক্কে ওয়া আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম আর যখন যাবতীয় বিষয়ের ফয়সালা হয়ে যাবে কুদিয়াল আমরু ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে হ্যাঁ, কি বলবে নিশ্চয় আল্লাহ তারা ইন্নাল্লাহ ওয়াদা তুমি ওয়াদাল হককে নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিলেন সত্য ওয়াদা আর অবাদুকুম তোমাদের উপরে আমার আমার কিছু ওয়াদা ছিল সেগুলো ছিল মিথ্যা ওয়াদা পাখ লাফতুকুম আমার কানালি আলাইকুম মিন সুলতান তোমাদের উপরে আমার কোন আধিপত্য ছিল না কোনো ক্ষমতা ছিল না তোমাদেরকে জোর করে আমি মুড়িদ বানাই নাই জোর করে আমার দলে ভিড়াই নাই আমার কোনো ক্ষমতা ছিল না ইল্লাম তবে আমি তোমাদেরকে শুধু দাওয়াত দিয়েছিলাম ডাক দিয়েছিলাম আর তোমরা হস্তাদাব তুমলি তোমরা আমার দাওয়াতে সারা দিয়েছিলে সুতরাং তোমরা আমাকে ভৎসনা করো না তিরস্কার করো না মালামত করো না বরং নিজেদের কি তিরস্কার করো মালামত করো ভৎসনা করো মা আনা বে মুসরেখুম আমি তোমাদের উদ্ধারকারী নই আর তোমরাও আমার উদ্ধারকারী নাও কেউ কারো উপকার করতে পারবো না এমনি কাপার তুমি মাস আর আজকে তোমরা যে আমাকে আল্লাহর সঙ্গে শরিক করেছ আমি সবগুলোকে অস্বীকার করছি আলিম নিশ্চয় জালেমদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব শাস্তি সুরা ইব্রাহিমের বাইশ তেইশ নম্বর আয়াত এবারে আজকে যাদের আনুগত্য করা হয় যারা মরে গেছে এবাদত করা হয় তাদেরকেও জিজ্ঞেস করা হবে যদিও তারা এটা চায় নাই তাদেরকেও ওদেরকে আরো আক্ষেপ বাড়াবার জন্য জিজ্ঞেস করা হবে কোরআনুল কারিমে সুরা মায়াদার একশো ষোলো থেকে সতেরো আঠারো পর্যন্ত আছে ঈসা আলাহ সালামকে আল্লাহ তারা জিজ্ঞেস করবেন মারিয়াম আল্লাহ তারা ঈসা মারিয়ামকে বলবেন আন তাকুল তালিন না আছে তুমি কি মানুষকে বলেছিলে ইত্তাহিজুনি ওয়া উম্মিয়া তোমরা আমাকে আর আমার মাকে আল্লাহর পরিবর্তে ইলাহ বানাও মাহবুদ বানাও এই নির্দেশ কি তুমি করেছ আল্লাহ কি জানেন না তারপরও জিজ্ঞেস করছেন কেন এই মুরিদদের সামনে আরো মুরিদদেরকে অপমান করার জন্য সালাম বলবেন সুবাহ আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছি মা ইয়াকুনুলি আন আকুলা মা লাইসা লি বিহাক্কিন আমার এমন কথা বলার কোন অধিকার ছিল না যার আমার আমি এমন কথা বলি না যার আমার কোন অধিকার ছিল না আমি যদি এমন কথা বলতাম ফাকাদ আলিম তাহু তাহলে আপনি তো অবশ্যই জানতেন তালামু নাফসি আপনি তো আমার অন্তরে কি আছে সব জানেন ওয়ালা আলামু মাফি নাফসিকা আপনার অন্তরে কি আছে আমি তার জানি না আপনি আল্লাহমুল গুরুব সব গায়েবের খবর আপনি জানেন কে জানে সালাম বললেন যে আমি কিছু জানি আপনি জানেন আর আমাদের মাসালা পিসা মরিদের অন্তরের খবর সব জানে আসমান জমিন লৌহ কলম সাত আসমান জমি কি হচ্ছে সব তারা জানে ভাইরা আমার মা কুলতুলাহম ইল্লামা আমার তানি বিহি সালাম বিস্তারিত বয়ান দিচ্ছেন আল্লাহ আমি তো শুধুমাত্র সেই হুকুম দিয়েছি যা তুমি হুকুম করেছ আমি আবুদুল্লাহ রব্বি ও রব্বাকুম তোমরা আল্লাহর এবাদত করো যিনি আমার এবং তোমাদের রব অকুন্ত আলাইহিম শাহিদান মাদুম তুফিহিম আমি তো ওদের উপরে উপস্থিত তখন আমি তাদের মাঝে ছিলাম ফালাম্মা তাওয়াফাইতানি তুমি যখন আমাকে অফাত দিয়েছ কুমতান তার রকিবা আলাইহিম তুমি তো তাদের উপরে সব দেখাশোনা করেছ ওয়ান তালা কুল্লে শাহী ইন কাদির এইভাবে ইসা আলাহ সালাম দীর্ঘ বক্তব্য দিলেন এরকম ভাবে আল্লাহ সুবাহ এই লোকগুলোকেও জিজ্ঞেস করবেন যে তোমরা কি মরিদদের মুরিদদেরকম বলেছিল কিনা এরপরে আল্লাহ তারা বলছেন এই সব কিছুর পরে যখন মুজরিম প্রমাণিত হল এবার আল্লাহ বলছেন সুরায় তহার সাত চুয়াত্তর নম্বর আয়াত ইন্নাহু মাইয়া তিরাব্বাহু মুজরিমান ফাইন্নালাহু জাহান্নাম যে ব্যক্তি আল্লাহর কাছে মুজরিম আকারে অপরাধী হিসাবে আল্লাহর কাছে উপস্থিত হবে ফাইন্নালাহু জাহান্নাম তার জন্য রয়েছে জাহান্নাম এই জাহান নামে কারো মৃত্যু হবে না আর কোন নতুন কোন জীবন নাই লাইয়ামু তুফিহাওয়ালা ইয়াহিয়া মরবেও না বাঁচবেও না ওই রকম চলতে থাকবে বোখারি শরীফের একটা হাদিসে বলা হয়েছে ছয় হাজার পাঁচশো আটচল্লিশ নম্বর হাদিস আর এমনি আমার রাজি আল্লাহ তালু কাল قال رسول الله صلى الله عليه وسلم إذا صار أهل الجنة إلى الجنة وأهل النار إلى النار আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যখন জান্নাতিরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান নামে চলে যাবে জি আবিল মাউতে তখন মৃত্যুটাকে হাজির করা হবে মৃত্যু নামে যে একটা মাখলুক এই মৃত্যুটাকে আল্লাহ হাজির করবেন জান্নাত এরপরে জান্নাত এবং জাহান নামের মাঝখানে কে দাঁড় করানো হবে জান্নাতিরাও দেখবে জাহান নামীরাও দেখবে সুম্মায়ুজ বাহু এরপরে ওই মৃত্যু নামক যে প্রাণীটা এটাকে জবাই করে দেওয়া হবে সুম্মায়ুনাদি মুনাদিল এরপরে একজন ঘোষণাকারী ঘোষণা করবেন আহলাল জান্নাতে ও জান্নাতবাসীরা লামৌতা আর কোন মৃত্যু হবে না জান্নাতে স্থায়ীভাবে থাকো কোন মরণ নাই মরণের মৃত্যু মৃত্যু হয়ে গেছে মৃত্যুকে জবাই করে মৃত্যু দেওয়া হয়েছে লামৌতা তোমাদের আর কোন মৃত্যু নাই ভাইয়া রে লামৌতা ও জাহান নামিরা তোমাদের আর কোন মৃত্যু নাই ভাইয়া দাদু আহলুল জান্নাতে ফারহানিলা ফারহিম এই ঘোষণা শুনে জান্নাতিদের আনন্দ আরো কয়েক গুণ বৃদ্ধি পাবে ওয়াজদাদু আহলুন্নারে হুজদানিলা আর জাহান্নামীদের আক্ষেপটা আরো কয়েক গুণ বেড়ে যাবে আর তাদের মৃত্যু নাই এভাবে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলমিন অনেকগুলো নাম দিয়েছেন জাহান নামের একটা নাম জাহিম আল্লাহ তারা বলছেন জাহিম মানে হচ্ছে একেবারে যেটা সীমালঙ্ঘন এবং যারা অতিরঞ্জন করেছে তাদের জন্য জাহিম নামক জাহানার কথা বলা হয়েছে কোরআনে বলছে <clears throat> নিশ্চয় যারা তাগা সীমালঙ্ঘন করেছে <clears throat> এবং দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিয়েছে খাওয়া দাওয়া ফুর্তি করা দুনিয়াটা মস্ত বড় আছেন একদল এই লোকগুলো সম্পর্কে বলা হয়েছে এদের জন্য জাহিম হচ্ছে ঠিকানা সুরায় নাজিয়াতের সাতত্রিশ থেকে উনচল্লিশ নম্বর আয়াত জাহান নামের আর একটা নাম হচ্ছে হুতামা হুতামা আল্লাহ রব্বুল আলম বলছেন কাল্লাফিল হুতামা অবশ্যই কখনো নয় কাল্লাফিল হুতামা ওদেরকে অবশ্যই হুতামায় নিক্ষেপ করা হবে অমা আদরা কামাল হোতামা আর আপনি কি জানেন হুতামা কি জিনিস নারুল্লাহিল মুকাদা আল্লাহ তালার প্রজ্বলিত আগুন আল্লাহ আলাল আফিদা যে আগুন একেবারে হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে এ আগুন একেবারে কলিজা পর্যন্ত জ্বালিয়ে দিবে নিশ্চয় তাদেরকে আবদ্ধ করে ওখানে বন্দি করে রাখা হবে আবদ্ধ করে রাখা হবে শ্রী আমাদি দাদা লম্বা লম্বা স্তম্ভ সময়ের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হবে এরকম জাহান নামের আর নাম হচ্ছে হাবিয়া কোরআনুল করিমের সুরায় আলকায়ের ভিতরে আছে হাবিয়া আর যার পাল্লা হালকা হবে তার জন্য আবাসস্থল হবে হাবিয়া মাহিয়া আপনি কি জানেন হাবিয়া কি জিনিস নারুন হামিয়া এটা হচ্ছে প্রজ্বলিত আগুন এরকম জাহান নামার একটা নাম হচ্ছে সাকার আল্লাহ তারা বলছেন সাউসলিহি সাকার অচিরে আমি তাকে সাকারে প্রবেশ করাবো আমা আগরা কেমা সাকার আপনি কি জানেন সাকার কি জিনিস এই ফাঁকা হচ্ছে এমন একটা জিনিস যে কাউকে ছাড়বেও না আর কাউকে অবশিষ্ট রাখবে না লা তাজার কিচ্ছু বাকি রাখবে না সব পুড়িয়ে দিবে ওয়ালা তাজার আবার ছেড়েও দিবে না হাতান লিল বাসার চামড়াকে দগ্ধ করে কালো করে দিবে সুরায়াল আল মুদাসের ছাব্বিশ থেকে উনত্রিশ নম্বর আয়াত এরকম জাহানা আর একটা নাম হচ্ছে লাভ কোরআনুল কেমে সুরায় মার্চ এর পনেরো এবং আঠারো নম্বর আয়াতে বলা হয়েছে কাল্লা ইন্নাহা লাজা না কক্ষণ না তাদের ছাড়া হবে না ইন্নাহা লাজা এ তো হচ্ছে লাজা লেলিহান যুক্ত আগুন যা তাদের চামড়াকে খসিয়ে দিবে তাদের ওমান আব্বারাওয়াতাল্লাহ জাহান নাম তাকে ডাকবে যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং মুখ ফিরে নিয়েছিল ও জামা আফা আওয়া যে সম্পদ জমা করেছিল সংরক্ষণ করেছিল এই লোকগুলোকে জাহান নাম ডেকে ডেকে ধরে আনবে এরকম জাহান নামে নাম হচ্ছে সাহির ছয় নম্বর সাহির আল্লাহ তালা বলছেন সুরায় মুলকে দশ থেকে বারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন জাহান্নামীরা বলবে যদি আমরা শুনতাম বা বুঝতাম তাহলে আমরা জ্বলন্ত আগুনের সাহির এর অধিবাসীদের মধ্যে থাকতাম না <clears throat> তারা পূর্বে আল্লাহ তারা বলছেন তারা অপরাধ স্বীকার করবে আসাবু সাইর যারা এই প্রজ্বলিত আগুন অনুসারী যারা তাদের জন্য বড় ধ্বংস এবং তাদের জন্য হতভাগ রয়েছে এরকম জাহানার একটা নাম হচ্ছে ওয়াইল সুরায় আল মাউনের চার থেকে সাত নম্বর হাতে আছে মুসাল্লিন ওয়াইল হচ্ছে দুর্ভোগ এবং ক্ষতি ধ্বংস ওই লোকদের জন্য ওই মুসলিমদের জন্য আল্লাদিন যারা তাদের সালাতের ব্যাপারে অমনোযোগী আমার ভাইয়েরা আমরাও খেয়াল রাখবো দিনের যতই দাওয়াতের কাজ করেন এই নসিহাতগুলো যেন অন্যের জন্য না হয় এটা আমরা প্রত্যেকেই নিজের বেলায় প্রয়োগ করি যে আমাকেই বলা হচ্ছে এইগুলো আল্লাহ বলছেন ফওয়াইলুল্লিল মুসাল্লিম ওয়াইল এবং ক্ষতি ধ্বংস হচ্ছে ওই মুসল্লিদের জন্য আল্লাদিন রহমান সালাতিহিম সাহুন যারা সালাতের ব্যাপারে অমনোযোগী আল্লাদিন আহম ইউরাউন যারা লোকদেরকে দেখানোর জন্য ইবাদত করে ওয়াইয়ামনাউন আল মাউন এবং যারা ছোটখাটো সামগ্রী মানুষকে দেয় না ছোটখাটো সামগ্রী মানুষকে দেয় না চাইলে দেয় না গ্রামগঞ্জে একটু আগুন দরকার একটা ম্যাচ দরকার একটু মেহমান একটু প্লেট দরকার একটু লবণ দরকার এটাও দেয় না এগুলোকে মাউন বলা হয় আল্লাহ বলছেন দুই রকম লোকের কথা এক প্রকার হচ্ছে আল্লাহ সাহুন তিন নম্বর কথা বলেছেন তিনটে কথা যারা সালাতের ব্যাপারে অমনোযোগী এরপরে বলেছেন আল্লাহ এবং যারা এবাদত করে লোকদের দেখাবার জন্য মানুষ আমাকে দায়ী বলবে মানুষ আমাকে ইবাদতকারী বলবে মানুষ আমাকে আলেম বলবে এই কারণে যারা এগুলো করে আর বলছে নাউন আর মাউন এবং ছোটখাটো জিনিস যারা অন্যদেরকে দিতে যারা বাধা দেয় ওয়াম নাউন আর বাধা দেয় আল মাউন সামান্য জিনিস ছোটখাটো জিনিস মাউন মানে কি তুচ্ছ জিনিস একটা চামচ দরকার একটা প্লেট দরকার একটু আগুন দরকার একটু লবণ দরকার এরকম সামান্য জিনিসও যারা দেয় না এজন্য খেয়াল রাখবেন কোরআনুল করিমের আর একটা কাছে সম্পর্কে ওয়াইন সম্পর্কে আল্লাহ তারা বলছেন যাও তিন শাখা বিশিষ্ট আগুনের ছায় তিন শাখা বিশিষ্ট আগুন যা ছায়া দানকারী নয় এবং জাহান নামের জলতা তার জাহান্ন জ্বলন্ত অগ্নিশিকার মোকাবেলায় কোনো কাজে আসবে না নিশ্চয়ই তা ছাড়বে প্রাসাদ সময় স্ফুলিঙ্গ প্রাসাদের মতো আগুনের স্ফুলিঙ্গ ছড়বে কেউ সেখান থেকে দেখেন না ওই যে আগ্নেয়গিরিগুলো এখন তো বর্তমান যে আগ্নেয়গিরিগুলো থেকে আগুন কি হয় উৎপাদ অগ্নিপ্রথা যখন এরকম ভাবে জাহান মানে থেকে পাহাড়ের মতো আগুন বের হবে কান নাহু জিমালা তুম সুফরন এগুলো মনে হবে পিতবর্ণ একবারে উটের মতো এরকম বড় বড় এক একটা আরবদেরকে মুজাবাদ উঠ বলা হয়েছে ওয়াইল হচ্ছে জন্য যারা মিথ্যাবাদী যারা এগুলোকে মিথ্যা করে কোরআনুল আল্লাহ সুবাহ এভাবে আরো অনেকগুলো আয়াত নাজিল করেছেন কোরআনুল সুরা হাজারের থেকে আটষট্টি পর্যন্ত আয়াত বলা হয়েছে সেদিন তাদের চেহারাগুলো জাহান নামে ওলট পালট করা হবে উল্টাইয়া পাল্টাইয়া পোড়া হবে তারা বলবে তখন আফসুস করে বলবে আমরা যদি আল্লাহ রাং আল্লাহ রাসুল আনুগত্য করতাম অকালু এবং তারা বলবে রব্বানা ইন্না আমাদের রব আমরা আমাদের কুবারাদের বড়দের আমাদের নেতাদের সাদাতানা আমাদের নেতাদের আনুগত্য করেছি অকুবারা আনা বুজুর্গদের আনুগত্য করেছি কয়রকম হলো সাদাতানা আমাদের রাজনৈতিক নেতা কর্মীরা বলবে সাদাতানা আমাদের নেতাদের আনুগত্য করেছি আর পীরের মুরিদরা বলবে অকুবারা আনা আমাদের পীর বুজুর্গদের আনুগত্য করেছি কুবারা মানে কি বুজুর্গ বুজুর্গ ফার্সি বুজুর্গ সব কোন শব্দ দেখবেন আর যারা মক্কায় শয়তানকে পাথর মারতে গেছেন তারা ওখানে দেখছেন শয়তানকে লেখা আছে বিভিন্ন নামে ফার্সিতে লেখা আছে শয়তান বুজুর্গ কি লেখা আছে শয়তান বুজুর্গ মানে বুজুর্গ শয়তান মানে বড় শয়তান তাহলে বুজুর্গ মানে কি বড় এই বুজুর্গদের দোষ দিবে তারা বলবে আমরা আমাদের নেতাদের আনুগত্য করেছি আর আমাদের বুজুর্গদের আনুগত্য করেছি ওরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে কোরআন হাদিসের রাস্তা থেকে সরিয়ে আমাদেরকে তরিকার রাস্তা নিয়ে গেছে আজকে আল্লাহ তুমি ওদেরকে ডবল আদাব দাও আনহুম লানান কাবিরা তুমি ওদেরকে মারাত্মকভাবে লান দাও এরকম দোয়া করবে জাহান নামে গিয়ে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যত চিল্লা আজকে আর কাউকে سردوہ نائ نل دینک فروت যখনই তাদের চামড়া পুড়ে যাবে তখনই আবার নতুন চামড়া বাদ্দাল না জুলুদান গায়রাহা তাদেরকে আবার নতুন করে চামড়া পাল্টে দেওয়া হবে মোটা মোটা চামড়া দেওয়া হবে লিয়াদুকুল আযাবা যাতে করে তারা আযাবকে আস্বাদন করতে পারে আজিজান হাকিমা আল্লাহ রাব্বুল আলমিন এরকম ভাবে বলছেন যে যতবার চামড়া পুড়ে যাবে আবার নতুন চামড়া দিয়ে পরিপূর্ণ করা হবে এভাবে জ্বলতে থাকবে আর আবি হরাইরা তারা দিয়ে আল্লাহ তাল আনহু কাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু হুরায়রা বর্ণিত قال ناركم هذه التي يوقد ابن আদম এই যে তোমরা বনে আদম আগুন জ্বালাও পৃথিবীতে এই আগুনটা হচ্ছে জুজুম মিন সাবিনা জুজআম মিন নার মিন হাররি জাহান্নাম জাহান্নামের আগুনের গরমে সত্তর অংশের এক অংশ মাত্র قالوا والله إن كانت لا كافية يا رسول الله সাহাবাই কেরাম বলেন ইয়া রাসুল্লাহ এত দরকার নাই দুনিয়ার যে আগুন এইটাই তো যথেষ্ট এর চেয়ে সত্তর গুণ কেন তাপটা বেশি থাকবে বলেন হ্যাঁ এই জাহান জাহান্নামের আগুনকে আরো উনসত্তর গুণ বৃদ্ধি করে দেওয়া হয়েছে এই যে দুনিয়ার আগুনের যেই পরিমাণ তার তার চেয়ে আরো বেশি করে ভাইরা আমার এরকম ভাবে আল্লাহ সুবাহ জাহান নাম সম্পর্কে আলোচনা করেছেন ইনশাল্লাহ আরো কিছু আলোচনা করা হবে আল্লাহ সুবাহ তারা যেন আমাদেরকে এই জাহান নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করেন আমি খেয়াল রাখবো আমরা যে কথাগুলো আমরা কেবল এটা মনে করবো না যে এটা বোধহয় আমার জন্য না অন্যের জন্য কোরআনের অ্যাপগুলো কি আমাদের জন্য না অন্যদের জন্য আমাদের জন্য সকলের জন্যই সেজন্য আমরাও খেয়াল রাখবো আমাদের আমলগুলোর জন্য اللہ اللہ سبحانہ و تعالی تعالی قبول کرنا آمین وصلی علی نبینا محمد آلہ وصحب اجمعین واقول قول هذا واستغفر ما تصنعون